তোমাদের নিকট এমন যুগ আসবে যখন তোমাদের পরিবার পরিজনরা ধন সম্পদের অধিকারী হবার চাইতেও আমার সাক্ষাৎ পাওয়া তার নিকট অত্যন্ত প্রিয় বলে গণ্য হবে